বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعنه رضي الله تعالى عنه قال লাম আরা রাসুল আল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম ইয়াস্তালিমু মিনাল বেইতি গাইরা রুকনাইনিল ইয়ামানিয়াইনি রাহ মুসলিম সুপ্রিয় দর্শক শ্রোতা হজের বর্ণনা অনেক লম্বা তথাপি আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলার চেষ্টা করব যারা হজ করতে চান তাদের এই অনুষ্ঠান দেখার জন্যে আমরা অনুরোধ করব হাদিসের আলোকে রাসুলের হাজ কি ছিল এর মাসলা মাসেল কি রসুল্লাহ সাল্লা সাল্লামের যে হজ আমরা হাদিসের আলোকে এখন বর্ণনা করছি এটা জেনে নিয়ে হজ করার জন্য আমার অনুরোধ থাকবে পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতার জন্যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে হজ করার এবং সঠিকভাবে আদায় করার সম্পাদন করার তৌফিক দান করেন সেটা থাকবে আমাদের দোয়া আল্লাহর দরবারে এরপর যে আমরা আজ হাদিস পাঠ করেছিলাম আবদুল আব্বাস রাজি আল্লাহ তালা আনহর তিনি বলেন কাবাঘর আল্লাহর ঘরের আল্লাহর নবী আসালাম দুই রুকনে ইয়ামানি ব্যতিরিকে অন্য কোনো রুকুনকে তিনি স্পর্শ করেন নাই ছন নাই তাহলে কাবা ঘরের চারটা অংশ একটা হলো হাজরা আসোয়াদের কোনা আর একটা হলো কি তার বিপরীত সামনের দিকে যেটা এটা হলো রুকনি আমানি তাহলে এই দুইটা রুকুনকে আল্লাহ নবী স্পর্শ করেছেন রুকনি আমানিকে স্পর্শ করেছেন ওর হাজরা আসওয়াদকে স্পর্শ করে চুমা দিয়েছেন কিন্তু বাকি আর যে বিপরীত দিকে হিজরে ইসমাইলের দিকে আরও দুইটা কোনা রয়েছে এই কোন দুইটি আল্লাহর নবী আসলাতাম স্পর্শ করেন নাই কারণ ওই কোন দুইটি ইব্রাহিম আলিসালামের যে ভিত্তি ছিল কাবাঘরের সেই ভিত্তির উপরে নেই কাবাঘর বানাবের সময় মক্কার কাফের মুশ্রিকরা যখন বানিয়েছিল অর্থ অভাবে হালাল টাকার অভাবে তারা পূর্ণটা বানাতে পারে নাই কাজী যেহেতু পরের দুইটি কোণ ইব্রাহিমী ভিত্তির ওপরে নেই কাজী সেটাকে স্পর্শ করা আল্লাহ নবী করেন নাই আমাদেরও করা যাবে না বাকি রুকনি ইয়ামানিয়েন বলা হয়েছে এই জন্যে যে এই দুইটি এই হাজরা আসওয়াদ যেখানে আছে এবং তার বরাবর যে কোনটা সামনে এই কোন দুইটি এমানের দিকে তাই রুকনি এমানি বলা হয়েছে এছাড়া কাবাঘরের কোনো জায়গায় স্পর্শ করা আজ দেখা যায় কাবাঘরের দেওয়াল ছুঁয়ে এখানে স্পর্শ করে চুমা দেয় গেলাফ ধরে কাঁদে চুমা দেয় এই ধরনের আল্লাহ নবী আলিসালামের সুন্দর দ্বারা সাব্যস্ত নয় তুই রুকন হাজরা সোয়াদ চুমো দিবে না পারলে স্পর্শ করে চুমা দিয়ে না হলে ইশারা করবে আর রুকনি মানে সেটাকে শুধু স্পর্শ করবে চুমাও দিবে না আর যদি স্পর্শ করতে না পারে ইশারাও নাই কিছুই নেই এটা হলো সুন্নত আজ এখানে আমরা দেখে থাকি হজের ময়দানে তফের জায়গাতে অনেক কিছুই আমরা দেখি সুন্নতির পরিপন্থী কাজ সাহেবান সাহেবানগুন করে থাকেন আমরা যারা মোয়াল্লিম আছেন তাদেরকে উৎসাহিত করব যারা কোম্পানি আছেন বা যারা এই হজের ময়দানে কাজ করেন বা যারা হজ করতে আসেন তাদেরকে সঠিকভাবে হজ শিখে নিয়ে তারপরে হজ করতে আসা এর মাধ্যমে সবাই শান্তিতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হজ পালন করতে পারবে আর দেখা যায় হজের ক্ষেত্রে যত সমস্যা মূলে কিন্তু অজ্ঞতা মূর্খতা এবং আবেগ আর এক শ্রেণীর মানুষের কিছু একগুয়েমি রয়েছে যার ফলে এবং সৌহার্দ্যতা অন্যকে অগ্রাধিকার না দিয়ে নিজের ব্যাপারটাকে বড় করে দেখা এগুলি কিন্তু সবচেয়ে বড় কারণ সব জায়গাতে ভিড় এবং গন্ডগোল এবং ঝগড়া ফাসাদ আর ঠেলাঠেলি পেলাপেলির মূল কারণ কিন্তু এগুলি জন্য এগুলি আমাদেরকে ত্যাগ করতে হবে হজ করতে গিয়ে তাহলে কাবা ঘরের গেলাফ ধরে অল ধরে কাঁদাকাটি করা বুকে স্পর্শ করা গেলাফ কেটে নেওয়া পাথর চুমা গায়ে মাখা বরকতের জন্যে এগুলি কিন্তু রাসুল্লাহ সাল্লাম করেন নাই কোনো সাহাবাইকরামও করেন নাই এটা আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র বাবুল মুলতাজেম যেটা কাবা ঘরের দরজা এইখানে এটাকে স্পর্শ করে সাহাবাই ক্রাম রাজি আল্লাহ তালা আনহম তারা দোয়া করেছেন এজন্যে কেউ দোয়া করতে চাইলে কাবা ঘরের দরজাকে ধরে হয়তো দোয়া করতে পারেন বাকি অন্য কোনো জায়গায় স্পর্শ করে চুমো খাওয়া রুকনাইন বাদ দিয়ে এটা আমাদের সম্মত কাজ নয় আমাদেরকে এই কথাগুলি ভালো করে মনে রাখতে হবে তবে এ কথাও মনে রাখতে হবে যে আপনি ওইখানে আবার ওই বাপ দরজা ধরে দোয়া করতে গিয়ে এত দীর্ঘক্ষণ করবেন না যে বাকি মানুষদের আর সুযোগ হবে না মোট কথা অন্যের ব্যাপারটাকে অগ্রাধিকার দেওয়া জেনে নেওয়া এবং ধৈর্য সহ্য এবং তাকুয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে জান্নাতের জন্যে এই কথাগুলি মনে থাকলে একজন হাজি সাহেব তার হজটাকে হজ মাবরুর করতে পারবেন আল্লাহ কবুল করবেন আর যদি হাজি সাহেব হওয়ার জন্যে সার্টিফিকেট নেওয়ার জন্যে মানুষে ডাকবে মানুষে শুনবে বা শুধু বাহ্যিক হজের কাজগুলি কত দ্রুত শেষ করা যায় এটাই যদি হয় তাহলে তো হজের বাহ্যিকই হবে মানুষ দেখবে মানুষ বলবে আল্লাহর কাছে হয়তো কিছুই পাওয়া যাবে না এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে ওয়ান উমার রাজি আল্লাহ আন أنه قبل الحجر الأسود وقال إني أعلم أنك حجر لا تضر ولا تنفع ولولا أني رأيت رسول الله সাল্লাহ মা ফারুক আল্লাহ তালা চুমো দিতেন আর বলতেন এমনি আলম আন্নাকা হাজার আমি জানি তুমি একটি পাথর লা তাদুর তুমি কোনো ক্ষতিও করতে পারো না কোনো উপকারও করতে পারো না একটা পাথর তার না কোনো উপকারের শক্তি আছে আর না কোনো ক্ষতি করার শক্তি রয়েছে ওই পাথরকে কেউ যদি চুমা না দিয়ে অন্য কিছু করে তাহলে কি সেই পাথর সেই ব্যক্তির কিছু ক্ষতি সাধন করতে পারবে বা কোনো উপকার করতে পারবে কখনোই না তাই আমার ফারুক রাজাল্লাহ তার আনহু তৌহিদ যারা বুঝেছিলেন তাদেরই কথা এটি যে পাথর তুমি ভালো মন্দ কিছুই করতে পারো না ওলা ওলা আন্নি রাইত রাসুল আল্লাহ ইকাব্বেলুক আমি যদি আমার সুলকে তোমাকে চুমো দেওয়া দেখতে না দেখতাম তোমাকে চুমা দেওয়া না দেখতাম মা কাব্বাল তোকা আমি তোমাকে কখনোই চুমা দিতাম না তাহলে পাথরে চুমা দেওয়া একটা সুন্নত একটা এবাদাত এবাদতের মাধ্যমে আপনার পাপ ঝরবে বা আপনি নেকি করার কারণে আপনার পাপ মিটিয়ে যাবে কিন্তু এই না যে পাথরে আপনার ভালো মন্দ করতে পারবে আজ পাথরকে চুমা দেওয়ার জন্যে মানুষ কত ভিড় এমনকি নারীরাও সেখানে গিয়ে ভিড় জমিয়ে ঠেলাঠেলি করে পিষ্ট হয়ে অনেকে মারাও যায় এই ধরনের অন্যায় কাজ করা মোটে ঠিক না যদি এটা ফরজ অজীব হতো তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম চুমা দেওয়ার স্থানে স্পর্শ করে চুমা দেওয়া হাত দিয়ে বা লাঠি দিয়ে তাও না হলে শুধু ইশারা করে আল্লাহ আকবর বলে চলে যাওয়া এত বড় যদি আমরা যেভাবে বুঝি বইপত্রে পাই ওই পাথরে চুমুর দিলে পাপ সব চলে যায় এই ধরনের কথা আমরা শুনে চুমো দিতেই হবে বুড়ি মানুষ প্রচন্ড ভিড় সেখানেও যেতে হবে আবার অনেকে এমনও আছে চুমা দিতে পারেন না ওর আশেপাশেই যেতে পারেন না আবার গল্প ছাড়েন কিন্তু বড় বড় আরে আমি পাঁচবার দুইবার তিনবার চুমু দিয়েছি এই ধরনের কথাও আবার বলে এই জন্যে মনে রাখতে হবে আমাদেরকে যে গল্প করার জন্য নয় মানুষকে দেখানো শোনাবের জন্য নয় আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহ রাসুল চুমো দিয়েছেন আমরাও দিব এই পাথর কোনো ভালো মন্দ করতে পারে এটা আমাদেরকে মনে করা যাবে না বা এই হাজরা সোয়াদ একটি বরকতপূর্ণ পাথর চুমা দিলে সব কিছু এটা ওটা হয়ে যাবে এর আগে আমাদের বলে মনে রাখতে হবে বরকতের মালিক আল্লাহ যেখানে যতটুকু যেভাবে দিয়েছেন সেটাকেই মনে করতে হবে আমাদের ইচ্ছা মতো যেখান সেখানে বরকত সেট করে দেব সেটা হয়তো বেদাতি অথবা শিখ পর্যায়ের গোনা হয়ে যাবে এজন্য আমরা সেখান থেকে মুক্ত থাকব ওয়ান আবি তুফাইল রাজি আল্লাহ তালু রাই তো রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াতুফু বিল বেদ ওয়াস্তালিম রুকনা বেমেহজানিন মাহ ওয়ুকাব্বিলুল মেহজানা রাহ মুসলিম আবু তোফাইল রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত আল্লাহ নবী কে তিনি দেখেছেন সেই দেখা কথাটা আমাদেরকে বলতেছেন যে আমি দেখেছি আল্লাহ নবী আলিসাল্লাম কাবা ঘরের তফ করতেছিলেন প্রদক্ষিণ করতেছিলেন ওয়াস্তালিমুর রুক নাবি মেহজান মা আল্লাহ নবীর কাছে একটা লাঠি ছিল যে লাঠিটার মাথাটা একটু বাঁকা ওই লাঠির মাথা দিয়ে আল্লাহ নবী আলিসাল্লাম হাজু আসওয়াদকে স্পর্শ করলেন ওই স্পর্শ করা লাঠিটা তিনি চুমু দিলেন তাহলে চুমা দিতে না পারলে হাত দিয়ে স্পর্শ করে চুমা দেওয়া তাও যে সম্ভব নয় হাতের লাঠি দিয়ে স্পর্শ করে হাজার চুমা দেওয়া তাও না সম্ভব হলে আল্লাহ আকবর বলে ইশারা করা অনেক সময় দুই হাত তিনবার চারবার পাঁচবার এমন এক ভিড় জমে যায় হাজরা সদের ওইখানে গিয়ে মানুষ একেবারে পিষ্ট হয়ে যায় এটা আমাদের জানার ভুল এবং আমল কিভাবে করতে হয় সেটা আমাদের ভুল এজন্য আমরা সঠিকটা জানবো সেও যে আমল করব এটা আমরা যেন এর মাধ্যমে শিক্ষা নিতে পারি এটাই হবে আমেদন আপনাদের কাছে বন্ধুগণ আল্লাহ নবী আলিসালাম তিনি বাহনের উপরে উঠলেন যাতে করে সাহাবা একরাম রাজিয়াল তাকে দেখতে পান তিনি লাঠি দিয়ে স্পর্শ করে চুমা দিলেন চাইলে তো তিনি হাত দিয়ে স্পর্শ করতে পারতেন কেউ তাকে বাধা দিত না আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ইবাদত আমল করলেই কি হয়ে যায় ভাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান কাল রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় শীত চারদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সুন্না পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালিমার আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত দর্শক শ্রোতা হজের আলোচনা হচ্ছিল পিরুনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হজের পদ্ধতি কিভাবে হজ করেছেন তার বর্ণনা আমরা হালিসের আলোকে আমরা দিয়ে আসতেছি আল্লাহ নবী আলিসাল্লাম বাহনের উপর উঠে তিনি তফ করলেন যাতে করে অন্য অন্যদের ভিড় না হয় তাই আল্লাহ নবী আলিসাল্লাম তফের ক্ষেত্রে নিজের ব্যাপারটা যেমন চিন্তা করেছেন অন্যের ব্যাপারটা চিন্তা করেছেন এটা আমাদেরকে মনে রাখতে হবে হজ শুধু আপনি একাই না বরং সেখানে আরও অন্যরাও হজ করবেন নারী আছে দুর্বল আছে শিশু আছে কেউ অসুস্থ আছে ব্যাপারগুলি খেয়াল রাখা অত্যন্ত জরুরি হজরত ইমাম মুসলিম বর্ণনা করেছেন ওয়ান ইয়াল ওমাইয়া রদি আল্লাহ আন কাল তাফ রাসুল্লাহ সাল্লাম মুজতাবে আন বিবুরদিন আখদারা রাহুল খামসা ইসাই ও সাহত্তের মেদি ইয়াল আবনে ওমাইয়া থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম সবুজ একটি চাদর পরিহিত অবস্থায় তিনি তওয়াফ করেছেন আমরা আগেই বলেছি সাদা কাপড় হওয়া উত্তম সাদা যদি না হয় অন্য কোনো রঙের কাপড় যদি পুরুষ মানুষ এহরামের কাপড় বানায় যাই রয়েছে আল্লাহ নবী আলিসাল্লাম এখানে সবুজ রঙের চাদর পরে তিনি কি করেছেন তফ করেছেন ইজতেবা করে ইজতেবা আপনার এহরামের কাপড়টা পুরুষ মানুষ বাম সাইড বাম কাঁধের উপরে থাকবে দানটা ডান আপনার হাতের নিচ দিয়ে বগলের নিচ দিয়ে নিয়ে ওপরে উঠিয়ে বাম কাঁধের উপর রেখে দেবেন ডান কাঁধটা খালি থাকবে এটাকে বলা হয় ইজতেবা তাহলে ইজতেবা একটা সুন্নত এই হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন না সেই ব্যক্তিকে ইমাম তিরমিজি হাদিসটিকে সহি বলেছেন ওয়ানানাসিন আল্লাহ কাল কানা ইউহিল্লু মিন্না আল মুহিল্লু ফালা ইউনকারু আলাই মিন্নাল মুকাব্বিরু ফালা আলাই মোত্তাফাকুন আরে থেকে বর্ণিত তিনি বলেন যে আমাদের মধ্যে কেউ তালবিয়া পড়তেন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহ শরিক লব্বাইক হামদা শরিক আবার কেউ তকবির পড়তেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্থাৎ মিনা থেকে আরাফার ময়দানে নয় তারিখে যাওয়ার কথা আনাস রাজিল্লাহ বলতেছেন যে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে কেউ তালবিয়া পড়তেছিলেন আর কেউ পড়তেছিলেন তকবীর বা আল্লাহ আকবর আল্লাহ আকবর যাকে বলে কাজে কেউ কাউরে কি অস্বীকার করতেছিলেন না কেউ কাউকে বলতেছিলেন যে তুমি এটা কেন করছো ওটা কেন করো না অর্থাৎ এর দ্বারা জায়জ হলো মিনা থেকে আরাফার ময়দানে নয় তারিখে যখন যাবে তখন তকবির পড়তে পড়তে তালবিয়া পড়তে পড়তে এছাড়াও দোয়া আজকার এছাড়াও কোরআন তেলাওয়াত যার যার সুবিধা মতো পড়তে থাকবে এটাই হবে সুন্নত বাকি চুপ করে বসে থাকা কেউ তালবিয়া পড়লে পড়বে কেউ বললে বলবে না হলে চুপচাপ যার যার মতো আলাপ করা গল্প করা এটা হজ বিরোধী কাজ হজ সুন্দর করে করার জন্যে আদায় করার জন্যে হজ পালন করার জন্যে এর সুন্নতের ব্যাপারগুলো আমাদেরকে গুরুত্ব সহকারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال بعثني النبي صلى الله عليه وسلم في الثقل أو قال في الضعفة من جمع بليل متفق عليه আবদুল আব্বাস রাজিউল্লাহ বলেন জাল্লাহ নবী আলিসাল্লাম যারা ভারী চলতে পারে না অথবা অনুবর্ণ আছে কি যারা দুর্বল মহিলা বাচ্চারা বুড়ো বুড়িরা বা যাদের গায়ে শক্তি কম দুর্বল যারা আল্লাহ নবী আলিসাল্লাম মিনজাম মানে মোজালাফা থেকে রাত্রিতে আমাকে তাদের সঙ্গে পাঠিয়ে দিলেন তাহলে যারা দুর্বল নারী এবং বাচ্চা দুর্বল যারা অসুস্থ বা যারা ভারী হয়ে গেছে বুড়ো বুড়ি হয়ে গেছে এদেরকে মুজদালাফা থেকে আল্লাহ নবী আলিসালাম এদের সঙ্গে আব্দুল আব্বাসকে দিয়ে বললেন যাও তুমি চলে যাও এর দ্বারা প্রমাণিত হলো যে যারা দুর্বল যারা বুড়ো বুড়ি বাচ্চা নারী এরা মুজদালাফা থেকে চাঁদ ডুবার পরে দশ তারিখের চাঁদ ডুবার পরে মিনার উদ্দেশ্যে মুজদালাফা ছাড়তে পারবেন বাকি যাদের এই ধরনের কোনো ওজোর নেই তারা মোজদারাফায় ফজর পর্যন্ত অবস্থান করতে হবে এটাও একটা ওয়াজিব আর এই দুর্বলদের নিয়ে যাওয়ার জন্যে সবলরা যারা দায়িত্ব পালন করবেন তাদেরও ওই সে রাত্রে চলে যাওয়া জায়জ হবে তারা মিনাতে গিয়ে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা যদি করেন এরপরে পাথর নিক্ষেপ করেন জামরা কুবরা বড় যেটা জামরা তো উত্তম আর যখন গিয়ে পৌঁছবে তখনই গিয়ে যদি পাথর মেরে দেয় তাহলে সেটাও হয়ে যাবে এটা আমাদেরকে মনে রাখতে হবে কারণ যে জন্যে গিয়েছে ওইখানে গিয়ে পাথর মার দেরি করতে গেলে ফজরের পরে পরে দেখা যাবে অনেক মানুষই গিয়ে হাজির হয়ে যাবে আর আজকাল তো এই ধরনের এই অজীবগুলাকে সুন্দর মতো পালন করার চেষ্টা অনেকেই করে না তাই যখন গিয়ে পৌঁছবে তখনই গিয়ে পাথর মেরে নেবে না হলে পরে যারা মানুষজন গিয়ে ভিড় হয়ে যাবে যে উদ্দেশ্য ছিল যে ভিড়ে যেন না পড়ে সমস্যায় যেন তারা না পড়ে যায় তাই যদি বলা হয় ফজরের পরে মারতে হবে তাহলে তো আরো লোকজন গিয়ে একটা ভিড় হয়ে যাবে তাই দুর্বলদের জন্য যে যে এহসান সেটার তো উদ্দেশ্যই কি হয়ে যাবে পণ্ড হয়ে যাবে এই জন্য যখন গিয়ে পৌঁছবে তখনই মারতে পারবে কথা আমাদের মনে রাখতে হবে জামরাতুল আকবাতে বা জামরাতুল কুবরাতে পাথর মারা যদিও ফজরের পরে উত্তম তবে যখন গিয়ে পৌঁছবে দুর্বলরা তখনই মেনে নেওয়া জায়েজ মনে রাখতে হবে আমাদেরকে কাজে শূন্যত আদায় করতে গিয়ে দেখা যাবে যে আদায় করতে পারবে না সেটা তখন কঠিন হয়ে যাবে জটিল হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন যে জন্যে সহজ করে দিয়েছেন সেটা আমাদেরকে মনে রাখতে হবে তাই এই মুজদালাফা থেকে কারা যেতে পারবেন কখন যেতে পারবেন এ হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম হাদিসটি বুখারি মুসলিমের হাদিস ওয়ানায়সাত রাজি আল্লাহ তালা আনহা কালাত ইস্তা সৌদাতু রসুল আল্লাহ সাল্লাম লাইলাতাল মুজদালাফা আন্তদফা কাবলা ওয়া বলেন যে সৌদা রাজিয়াল্লাহ তালা আনহা সৌদা বিনতে জামা আল্লাহ নবী আলিসালামের সহধর্মিনী অর্ধাঙ্গিনী স্ত্রী তাকে আল্লাহ নবী আলিসালাম খাদিজার মৃত্যুর পরে বিয়ে করেছিলেন আয়েশার পূর্বে সৌদা রাজিয়াল্লাহ তালা আনহা মোজদালাফর রাত্রিতে আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন তিনি তার আগে চলে যাওয়ার জন্য আল্লাহ নবী ফজরের পরে ফর্ষ হওয়ার পরে তিনি বের হবেন এত দেরি করে যদি সৌদা বের হন তা তার জন্য হয়তো কষ্ট হবে তাই আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন ওকান আয়েশা বলেন যে সৌদা রাজিল্লাহ তালানহা মোটা সোটা মানুষ ছিলেন ভারী মানুষ ছিলেন তাই আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন আদিন আল্লাহা আল্লাহ নবী আয়সালাম সৌদা রাজিয়াল্লাহ তালা আনাকে অনুমতি দিলেন যাতে করে ভিড়ে পড়ে চলতে বা পাথর মারতে কষ্ট না হয় এই যে মহানব্বুল্লাহ আলমিন একটা সুযোগ করে দিলেন সহজ করে দিলেন এটা যাদের জন্য প্রযোজ্য তারা এটাকে গ্রহণ করবেন এটা আল্লাহ রব্বুল আলম রকসাদ এটা আমরা কবুল করব ইনশা আল্লাহ এ হাদিস ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন ওয়ারিবুল আব্বাস নাজি আল্লাহ তালা আনুমা কাল কাল আলানা রসুল্লাহ সাল্লা সাল্লাম লারমুল জামরা হাত্তা ততলুয়া শামস রাউল খামসা ইল্লা আব্দুল আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলাইসালাম আমাদেরকে বলেছেন সূর্য উঠার আগে তোমরা কি করবে না পাথর নিক্ষেপ করবে না দশ তারিখের জন্য এই কথা এই হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন না সেই ব্যতিরিকে আর একটা কথা মনে রাখতে হবে যে হ্যাঁ আমরা আগে বলেছি সূর্য উঠার পরে দশ তারিখের জামরাতুল কুবরাতে পাথর মারা উত্তম তবে নিঃসন্দেহে যারা রাত্রি চলে যাবেন যাদের জন্য যায় তারা যখন গিয়ে পৌঁছবে তখনই মারতে পারবে কোনো সমস্যা নেই সাথে রাজি আল্লাহ তালা কালাত আর সালাম নবী সালামা বে উম্মে সালামা লাইলাতা নাহার ফা রামাতিল জামরা কাবুল আল ফাজর সুম্মা মাদাত ফা ফা আদাত আহবু দাউদ আয়েশা থেকে বর্ণিত রাজি আল্লাহ তালা আনহা তিনি বলেন যে আল্লাহ নবী আলিসাল্লাম উম্মে সালামা আল্লাহ তাল আনহাকে কুরবানির রাত্রিতে অর্থাৎ মোজরাফার রাত্রিতে তিনি পাঠিয়ে দিলেন ফারামাতি জামরা কাবুল ফজর উনি ফজরের আগে জামরাতে আকবাতে কি করলেন তিনি পাথর মানে সুম্মা মাজাদ এরপরে তিনি চলে গেলেন কোথায় মক্কায় ফাফা আজাদ এবং তিনি তফে ইফাজা এবং জিয়ারাও করে ফেললেন তাহলে আল্লাহ নবী অনুমতি দিন উম্মে সালামাকে রাজিয়াল তালানা তিনি দুর্বলদের অন্তর্ভুক্ত নারী তিনি গিয়ে ফজরের আগেই পাথর মেরে নিলেন আর কি করলেন পাথর মারার পরে ওইখান থেকে মক্কায় গিয়ে এফাজাও তফ এফাজা বা জিয়ারাও করে ফেললেন হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন ওয়াইসনাদু আলা শর্তে মুসলিম ইমাবিল হাজার রহমতুল্লাহ বলেন এই হাদিসটি মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত মোতাবেক এর সনদটি বা এর বর্ণনা সূত্রটি তাহলে এই হাদিসের দ্বারা বোঝা গেল যে ফজর আগেই পাথর মেরে নেওয়া যাবে তবে এই হাদিসটির ব্যাপারে ওলামা ইকরাম বলেছেন যে হাদিসটি দুর্বল তবে আমল চলবে কোনো সন্দেহ নেই ওয়ানুরতবনে মুজাররেস রাদি আল্লাহ তালা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم من شهد صلاتنا هذه يعني بالمزدلفة فوقف معنا حتى ندفع وقد وقف بعرفة قبل ذلك ليلا أو نهارا فقد تم حجه وقضى تفسه ওরাতবুল মুজারিস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই মোজদালাফার আমাদের ফজরের সালাতে শরিক হয়ে গেল হাজির হয়ে গেল ফকাফামা আনা হাত্তা নাজফা আর এরপরে আমরা যখন এই মোজদালাফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হব আমাদের সঙ্গে রওনা হয়ে গেল ফকাত ওয়াকাফা বে আরাফা কাবলা দালিকা লাইলান আউনাহারা আর এই মোজদালাফার রাত্রির আগে এই ফজরের সালাতে উপস্থিত হওয়ার আগে দিনের বেলা আরাফাতে অবস্থান করেছে অথবা রাত্রিবেলা কিছু সময় অবস্থান করেছে ফাঁকা তাম্মা হাজ্যহ ওই ব্যক্তির হাজ হয়ে যাবে আরাফাতের ময়দানে অবস্থান করা রুকন দিনের বেলা জোহরের পর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত অবস্থান করা অজীব হলেও একটু সময় থেকে গেলে রুকুন আদায় হয়ে যাবে এইভাবে রাত্রিবেলা শুধু আরাফার ময়দানে কিছু সময় অপেক্ষা করলে বা আরাফার ময়দান দিয়ে অতিক্রম করলে আর এসে যদি ফজরের সালাদ পেয়ে যায় মজদারা পায় আর সূর্য ওঠার আগে ফর্সা হওয়ার পরে তিনি যদি মিনার উদ্দেশ্যে চলে যায় তাহলে তার হাজ পূর্ণ হয়ে যাবে আল্লাহর নবী কথা বললেন ওকাদা তাফাসা এরপরে মিনাতে গিয়ে পাথর মেরে নাড়িয়া করে বা চুল কেটে এরপরে তার প্রয়োজনীয় জিনিস যেগুলি পরিষ্কার করা পরিষ্কার করে কোরবানি করে তাহলে তার হজ হয়ে যাবে হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন তিরমিজি এবং খোজাই মাসুই বলেছেন আমাদের পর্বের সময় একেবারে শেষ হজ যাদের প্রতি ফরজ হয়েছে হজ শিখে নিয়ে দ্রুত হজ করার সুযোগ গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারেন তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব আজ রাত সাড়ে এগারোটায় আপ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ বলেছেন সুরাই ক্লাস পবিত্র কোরআনের তিন ভাগের এক